ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তো দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তো দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোমায় তরণী করছে কত আশা তোমায় দিয়ে কাটাবে যে সকল মানিসা তোমায় নিয়ে এই ধরনী করছে কত আশা তোমায় দিয়ে কাটাবে যে সকল মানিসা করতে হবে তোমাকে যে সুখেরই বাস দিনে দিনে সে সবই তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর কাল সকালের সূর্য আছে তোমার পানে চেয়ে কলরাবে মাতবে পাড়া তোমায় কাছে পে কাল সকালে সূর্য আছে তোমার পানে চেয়ে কলরাবে মাতবে পাড়া তোমায় কাছে পে তোমায় দেখে হাসবে রবি কাটবে আধার ঘোর দিনে দিনে সে সবে তোর সাধে কৈশোর দিনে দিনে সে সবে তোর সাধে কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধে কৈশোর দিনে দিনে সে সবে তোর সাধে কৈশোর লক্ষ মায়ের বক্ষ তুমি করি বেশি তল আঘাত ফেলে ভাঙবে তুমি জালি জালিমে কল লক্ষ মায়ের বক্ষ তুমি করি বেশি তল আঘাত ফেলে ভাঙবে তুমি জালি জালিমে কল বেলা সুরে আজান ফুকে আনবে নতুন ভোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তো দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর লক্ষ চাঁদের আলো হয়ে করবে আলোকময় নিজের হাতের মুঠোয় পুরে করবে বিশ্বজয় লক্ষ চাঁদের আলো হয়ে করবে আলোকময় নিজের হাতের মুঠোয় পরে করবে বিশ্বজয় মহা তুফান মাঝেও তুমি গাড়বি যে নোংর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর